আয়াতটিতে আল্লাহ সুবাহান প্রবুক যুদ্ধের সেই সংকট মুহূর্তটা উল্লেখ করেছেন যে তাবুক যুদ্ধ কেমন কঠিন অবস্থায় সংগঠিত হয়েছিল সেই সংকটকাল আল্লাহ সুবাহ বর্ণনা করছেন আমি এর পূর্বেও এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম এই সুরার শুরুতেই তার নাজিলের পটভূমিকে আলোচনা করতে গিয়ে তাবুক যুদ্ধের এই সংকট মুহূর্তটা ছিল খুব ভীষণ কঠিন এক্ষেত্রে ছিল গ্রীষ্মের সময় প্রচন্ড গরম দ্বিতীয় হল অনেক দূরের পথ সিরিয়া সীমান্তে যেতে হবে মদিনা থেকে রাস্তার মধ্যে ধুধু মরুভূমি প্রচন্ড এই গরমের মধ্যে কোনো ছায়া নাই যেখানে আশ্রয় নেওয়া যায় সর্বোপরি সেই সময়টা ছিল অর্থনৈতিক সংকটের কাল দুর্ভিক্ষ ছিল মদিনায় এই সময়ে তাদের বাৎসরিক ফসল একমাত্র খেজুর গাছে পাকার উপক্রম হয়েছিল মাত্র যেই গরমের সময় লোকজন প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে ছায় বসতে খুব পছন্দ করত যেই সময়ে মানুষ একটু ঠান্ডা পানির আশা করত একটু বিশ্রামের চিন্তা করত এমন কঠিন একটা সময় ছিল সেই সময়ে যুদ্ধের ঘোষণা দেওয়া হল তা আবার সাধারণ যুদ্ধ নয় দুনিয়ার পরাশক্তির সাথে যুদ্ধ খ্রিস্টান রুমকদের সাথে যুদ্ধ দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এটা ছিল কঠিন সংকট মুহূর্ত এখান থেকে আমরা কিছু উপমা দিতে পারি যে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কিছু সাহাবার সেই সময়ে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল অনেক সাহাবা এই কঠিন মুহূর্তের মধ্যেও তারা বিচলিত হয়ে পড়েছিলেন যে কথাটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ পেশ করেছেন যে এত সংকট কাল সব প্রতিকূল অবস্থা দুর্ভিক্ষ প্রচন্ড গরম দীর্ঘ পথ পরাশক্তি রুমের সাথে যুক্ত এত সব কিছু চিন্তা সামনে আসলে অনেকে সাহস হারা হয়ে যেতেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলহ্লাম তিনি অটল ছিলেন সিদ্ধান্তে প্রকাশ্য ঘোষণা দিলেন প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবারা প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু কিছু সাহাবার মধ্যে দুর্বলতাও ছিল এই দুর্বলতাটা ইমানের দুর্বলতা ওই পর্যায়ের নয় যে রাসুল সাল্লু আলহামের অনুসারী তারা হবেন না এটা নয় বরঞ্চ প্রতিবন্ধকতা তাদের কাছে মনে হয়েছিল অনেক বড় আর সাথে সাথে মুনাফিকদের অপতৎপরতাটা ছিল সেই সময় বেশি যেমন সুয়াইলাম নামে এক ইহুদির গড়ে মুনাফিকরা সেই সময় বসেছিল পরামর্শ করার জন্য যে কিভাবে লোকদেরকে তাবুকের যুদ্ধ থেকে ফিরানো যায় তারা সিদ্ধান্ত নিল সেই কঠিন অবস্থাটা তাদের সামনে তুলে ধরবে এর আগে বিষয়গুলো কিন্তু আলোচনায় এসে গেছে তারা তাদেরকে বলল এই তো প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হয়ে না যখন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম যখন জানতে পারলেন সোয়াইলাম ইহুদির গড়ে মুনাফিকরা বসেছে তাবুক যুদ্ধ থেকে লোকদেরকে ফেরানোর জন্য তারা কৌশল অবলম্বন করবে তখন তিনি তালহা বিন উবায়দুল্লাহ নেতৃত্বে একদল সাহাবাকে প্রেরণ করলেন সেই সোয়াইলাম ইহুদের ঘরটা যেন জ্বালিয়ে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লু তালহা বিন ওবায়দুল্লাহকে যখন পাঠালেন তিনি গিয়ে ঘেরাও করলেন আর ইতিমধ্যেই তারা টের পেয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে গেল জাহাক নামে একটি লোক ছিল সে পিছন দিকে পালানোর সময় তার পাটা কেটে গেল পালাতে গিয়ে পরে অবশ্য সে তবা করেছিল বাকিরা সব পালিয়ে যেতে সক্ষম হল তালহা বিন ওবায়দুল্লাহ গড়টা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন যে এখানের মধ্যে তাবুকের যুদ্ধ থেকে লোকদেরকে ফেরানোর জন্য তারা পরামর্শে লিপ্ত হয়েছিল এই জন্য এই ঘরটাই জ্বালিয়ে দিলেন এমন সাহবাও ছিলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাবুকের পথে যাত্রা শুরু করার পর তিনি মদিনায় আসলেন এমন দুইজন ছিলেন একজন ইবনে কায়েস এবং আরেকজন হলেন উমায়ের এরা ইবনে কায়েস বাড়িতে এসে দেখলেন তার দুইজন সুন্দরী স্ত্রী তার বাগানের মধ্যে আরামের একটা জায়গা করেছে ছায়া দিয়ে এই গরমের থেকে বিশ্রাম নেওয়ার জন্য দুজন স্ত্রী দুইটা আসন পেতে রেখেছে তার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে রেখেছে তিনি দেখলেন ওনার জন্য তারা খাবারের ওপর আয়োজন করে রেখেছে তিনি তাদের কাছে গেলেন গিয়ে বললেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রচন্ড গরমের মধ্যে তাবুক যাত্রা করেছেন আর আমি এই ছায়ার মধ্যে আরামের আসনে বসব বিশ্রাম নেব আর ঠান্ডা পানি আর খাবারও আমার জন্য আয়োজন করা আছে আর সুন্দরী দুইজন রমণীয় আমার পাশে এটা কেমন ইনসাফ তখন তিনি তার স্ত্রীদেরকে বললেন তোমরা আমার সফরের আয়োজন করো খরচপাতি সবগুলো জমা করে দাও আমার সামনে তার পানি উঠানোর জন্য একটা উট ছিল সেই উটটাকে আনলেন প্রস্তুত করলেন রওনা দিয়ে দিলেন স্ত্রীদের কাছে আর বসলেন না সেই ঠান্ডা পানি আর পান করলেন না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন তাবুকে গিয়ে পৌঁছে গেছেন তাবু স্থাপন করছেন এই সময় কিছু সাহাবা বলতে থাকলেন দূর থেকে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আমাদের দিকে আসছে রাসুল্লাহ সাল্লু তিনি বললেন এজন ইবনে কাইসি হয় দেখা গেল পরে আসলে সেই তাবুকের নিকটবর্তী জায়গায় পৌঁছার পর উমায়ের সাথেও দেখা হলো দুজন একত্রে গিয়ে সেখানে পৌঁছেছিলেন তো নিকটে যাওয়ার পর তিনি বললেন উমাইরকে যে আমার একটা বড় গুণা হয়ে গেছে আমি চাই রাসুল্লাহ সাল্লাহামের সাথে আগে দেখা করে আমার এই গুনার একটা সমাধান করে নিতে আর তোমার তো কোনো সমস্যা নাই তুমি একটু অপেক্ষা করো পিছনে আসো আমি আগে চলে যাই তখন তিনি গিয়ে তার এই পুরা কাহিনী বর্ণনা করলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন তোমার মার সর্বনাশ হোক এটা আরবি বাগদারা একটা কারো প্রতি খুশির সাথে ধমক দিলে এই ধরনের বাক্য ব্যবহার করা হতো রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তার আগমনে অত্যধিক খুশি হয়েছিলেন এরপর কিছু লোক বলতে থাকলেন যে অনেক দূরে একটা লোক দেখা যাচ্ছে যে পায়ে হেঁটে আমাদের দিকে আসছে ঘটনা হল পথে পথে এমন অবস্থা হয়েছিল মদিনা থেকে বের হওয়ার পরেই যারা মুনাফিক ছিল তারা যখন বাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে পিছনে পড়ত পড়তে পড়তে এক পর্যায়ে তারা লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত মনে করে কেউ তো আর এখন দেখে না আমি চলে যাই আত্মপূরণ করতো বাহিনী থেকে আলাদা হয়ে যেত আর এটা এমন ছিল যে বাহিনাটি ছিল ত্রিশ হাজার লোকের বাহিনী আর সেখানে কোনো খাতাপত্র ছিল না রেজিস্ট্রি ছিল না লোকের কোনো তালিকাও ছিল না ত্রিশ হাজার মানুষ থেকে যদি পাঁচ দশজন একশো জন এইভাবে লুকিয়ে থাকে তাহলে এটা ফেরো পাওয়া যাবে না যদি আল্লাহ রাসুলকে না জানান এই জন্য মুনাফেক আস্তে আস্তে পিছনে পড়তো আর কোন একটা গিরিপথের মধ্যে আড়াল হলে পড়ি তারা এ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত আর যেত না সাহাবারা এই ধরনের বিচ্ছিন্ন যারা হয়ে যেত রাসুল্লাহ সাল্লামের কাছে মাঝে মাঝে বলতেন যে অমুক তো আসেনি রাসুল্লাহ সাল্লাম বলতেন তোমরা তার কথা ছেড়ে দাও যদি তার মধ্যে কোনো কল্যাণ থাকে আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিয়ে দেবেন আর যদি এর ব্যতিক্রম হয় পার থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দিলেন আবুজর রেফারি রাজি আল্লাহ তার উঠটা ছিল খুব দুর্বল চলতে পারত না বাহিনীর সাথে এক পর্যায়ে রাস্তা এটা বসে গেল আর চলেই না তিনি অনেক চেষ্টা করলেন উটের কাছে বসে থাকলেন এই সময়ে একজন রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিল যে আবুদর তো আসেনি সে তো পিছনে পড়ে গেছে তখনও তিনি বললেন তার কথা তোমরা ছেড়ে দাও যদি তার মধ্যে কোনো কল্যাণ থাকে আল্লাহ তোমাদের সাথে তাকে মিলিয়ে দেবেন আর যদি আর ব্যতিক্রম হয় তার থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপদ করলেন আবুদর গেফারি রাজিয়াল্লাহ তালানহুতে চেষ্টা করে যখন উটটাকে চালাতে পারলেন না তখন উটটাকে রেখেই উটের পিঠের সেই বোঝাগুলো নিজের পিঠে তুলে নিলেন সেই মালামালগুলো নিজের পিঠে নিয়ে তিনি পায়ে হেঁটে ছুটছেন লোকজন যখন বলল যে একটা লোক পায়ে হেঁটে আসছে আমাদের পিছে পিছে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন যে আল্লাহ করুন সেজন্য আবুদর হয় যখন নিকটে আসলো তখন সকলেই বললেন জিয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে তো আবুদারি তখন তিনি বললেন সে একা একাই লড়াই করবে আর একা একাই সে মারা যাবে আর হাসরের ময়দানেও সে একাই উঠবে এটা কেমন একটা সংকট মুহূর্ত ছিল সেই সময়ও এই ধরনের সাহাবারা তারা আত্মগোপন করতে চাইলে পারতেন সুযোগ ছিল কিন্তু তা করেননি কত কঠিন অবস্থার মধ্যে তারা রাসুলের অনুসারী হয়েছেন আর মুনাফেকরা তখন নিজেরা আরামে থাকার বাহানাই তারা পিছনে পড়ে রয়েছিল এবং এদের সংখ্যা একশোর কাছাকাছি ছিল যে আলোচনাটা আমি আগে করে এসেছি চুয়ান্নব্বই থেকে আটান্নব্বই নাম্বার আয়াতের মধ্যে এই সুরারিকে এই লোকদের বর্ণনাগুলো সেখানে দেওয়া হয়ে গেছে এই মুনাফিকদের বিভিন্ন অবস্থাগুলো আল্লাহ সুবাহ এখানে ওই কথাটাই বলছেন আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেছেন এবং মহাজির এবং আনসারদের মধ্য থেকে যে যারা তার অনুগামী হয়েছে তার অনুসরণ করেছে তাদের প্রতিও আল্লাহ অনুগ্রহ করেছেন এক সংকট মুহূর্তে কোন সংকট সংকট মুহূর্তে সেটা ছিল ওই তাবুক যুদ্ধের সেই সংকট কাল সে এত কঠিন অবস্থায় রাসুলের তারা অনুসারী হয়েছে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন এমন সংকট কাল ছিল যে কিছু সংখ্যক লোকের অন্তর তো বাঁকা হওয়ারই উপক্রম হয়ে গিয়েছিল সেই অবস্থায়ও তারা রাসুলের অনুসারী হয়েছিল এখানে বাছা হওয়ার উপক্রম বলতে এমন কিছু সাহাবার অবস্থা হয়ে গিয়েছিল তারা ইমানি দুর্বলতার কারণে তাদের মধ্যে এই ধারণা এসে গিয়েছিল যে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসরণ আমরা করলাম তাঁবুক পর্যন্ত আমরা এসে গেলাম এখন আমাদের এই কঠিন অবস্থা কেন আসলে তিনি কি আসলেই আল্লাহ রাসুল কিনা যে আল্লাহর অনুগ্রহ কেন আসছে না তাদের মধ্যে এই ধরনের একটা সংশয় ভাব চলে এসেছিল হজরত উমর রাবি আল্লাহ আনহু বলছেন আমাদের সংকট এমন ছিল একটা খেজুর দেওয়া হতো একজন সেই খেজুরটা চুষতেন চুষে তিনি কিছু পানি পান করতেন আর খেজুরটা আরেকজনের হাতে দিতেন সে এটাকে চুষত কখনো এর আগে একটা খেজুরকে দুইজনকে ভাগ করে দেওয়া হতো যখন দুইজনকে দেওয়া সম্ভব হলো না তখন সেই খেজুর চুষে পানি পান করতেন সেই পানির অবস্থা হলো এমন যে পানিও শেষ হয়ে গেল লোকেরা তখন তাদের উঠ জোবাই করত উটের তলিতে যে পানি থাকে সেই পানিগুলো বের করে লোকজন পানি পান করত কেউ পানির সন্ধানে যেত মনে হতো সেই পানির সন্ধানে যাচ্ছে পিপাসায় এমন কাতর হয়তো এ অবস্থায় সে মারা যাবে আর হয়তো ফিরে আসবে না পানিরও এমন সংকট এই সময়ে এই সংকট মুহূর্তে তাদের মধ্যে এই সংশয় পয়দা হয়ে গেল যে তিনি আসলেই কি আল্লাহ রাসুল এত কঠিন অবস্থা কেন আল্লাহ সাহায্য কেন আসছে না কিছু লোকের এই দুরবস্থা দেখে আবু বকর রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে আবেদন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম আপনি আল্লাহর কাছে দোয়া করুন তখন তিনি বললেন তোমরা কি এটাই চাও তখন তিনি বললেন হ্যাঁ আমরা এক সংকট মুহূর্তে পতিত হয়ে গেছি এখন আল্লাহ ছাড়া আমাদের আর কোন আশ্রয় নাই তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দোয়া করতে শুরু করলেন তিনি ততক্ষণ পর্যন্ত দোয়া করলেন যতক্ষণ না বৃষ্টি অবতীর্ণ হয় যেখানে মেঘহীন আকাশ ছিল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হাত তোলার পর আস্তে আস্তে মেঘ জমতে শুরু করলো এরপর বৃষ্টি শুরু হলো লোকজন তাদের পাত্রগুলো পানিতে ভরপুর করলো পান করলো গুসল করলো অজু করলো তাদের চাহিদা পূরণ করলো যা সঞ্চয় করার সঞ্চয় করলো এরপর বৃষ্টি থেমে গেল লোকজন এদিক এদিক ঘুরে ঘুরে দেখতে থাকলো বৃষ্টি কোন জায়গা পর্যন্ত হয়েছে ঘুরে ঘুরে তারা দেখলো তারা তাবু যেই সব অঞ্চলের মধ্যেই ছিল তাদের এই সীমানার মধ্যেই শুধু বৃষ্টি হয়েছে বাইরে কোথাও বৃষ্টি হয়নি এমন এক সংকট কাল সেই সময় ছিল যে এই কথাটা বলছেন তাদের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক লোকের অন্তর তখন বাঁকা হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল ওই অবস্থায় আনসার এবং মুহাজিরিনগণ রাসুলের অনুসারী হয়েছিলেন রাসুলের সাথে ছিলেন তার ইত্তেবা করেছিলেন তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অতপর আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করলেন দয়া করলেন এই দয়াটা হলো আল্লাহ যে বৃষ্টি দিলেন আল্লাহ তাদেরকে সংকট মুহূর্তে বৃষ্টি দিলেন তার রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের প্রতি এটা অনুগ্রহ সেই কঠিন অবস্থাটা সেই সময় ছিল তাবুক যুদ্ধের সেই সংকটকাল রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লামের নবতী জিন্দিগির মধ্যে যতগুলো অভিযান পরিচালিত হয়েছে এমন সংকটকাল কখনো আর ছিল না এই কঠিন মুহূর্তে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসারী হয়েছিলেন সে আনসারগণ মুহাজিরিনগণ সে আনসার মহাজিরিনগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসারী হয়েছিলেন তার অনুগামী হয়েছিলেন তার ইত্তেবা করেছিলেন তার সাথে বাহিনী মুক্ত হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন সেই সময়ের কঠিন অবস্থা যদি আমরা আর একটু লক্ষ্য করি যে এর আগে আমি আলোচনা করে এসেছি সাত থেকে দশজন লোক ছিলেন যারা একেবারে অসহায় ছিলেন কোনো বাহন ছিল না যুদ্ধে যেতে পারেননি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে কিছু দিতে পারেননি তারা নিরাশ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল জি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের সাথে তারা যুদ্ধে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এই সাহাবাদের একজন আবুল বাব তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে যাওয়ার পর তিনি শুধু কাজ কাটতেই থাকলেন তিনি সারা রাত্রি সালাতের মধ্যে কাটিয়ে দিলেন শেষে আল্লাহর কাছে দোয়া করলেন জি হে আল্লাহ তুমি জিহাদের নির্দেশ দিলে জিহাদের জন্য আমাদেরকে উৎসাহিত করলেন কিন্তু আমাকে যুদ্ধে যাওয়ার মতো কোনো সম্বল দিলে না আর রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাকে যুদ্ধে নেওয়ার জন্য যে বাহনের দরকার তাও দিতে পারলেন না আমি সকল মুসলমানদের যারা আমার প্রতি বিভিন্ন সময়ে জুলুম করেছে শারীরিকভাবেই হোক মানসিকভাবে হোক অর্থনৈতিকভাবেই হোক আমি তা আল্লাহর পথে সৎকা করে দিলাম পরদিন সকালবেলায় ফজরের সময় যখন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাদের সাথে মিশে তিনি রাসুলের কাছে গিয়েছেন ফজরের পরে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম ডাকলেন গত রাতের সৎকাকারী কই কেউ জবাব দিচ্ছে না এরপর আবার ডাকলেন গত রাত্রে সৎকাকারী যে সে যেন উঠে দাঁড়ায় তখন সে ব্যক্তি উঠে দাঁড়াল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার গত রাতের সদকা আল্লাহ ওইসব ফুকল জাকাতের মালের সাথে গ্রহণ করেছেন যে জাকাত গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে শাহাবাদের মধ্যে জিহাদে অংশ গ্রহণ করার জন্য এমন কঠিন আগ্রহ ছিল সংকট তাদেরকে বাধা দিয়ে রাখলেও তাদের অন্তর রাসুলের সাথে ছিল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন যে মদিনায় তোমাদের এমন সাথীরাও রয়ে গেছে যারা তোমাদের ময়দানের প্রতিটি স্থানে উপস্থিত তোমরা এই অভিযানে অংশ গ্রহণ করে তোমরা যে সোয়াব লাভ করছো সেই সোয়াব তারা ওইখান থেকে লাভ করছে কারণ তাদের দেহটা ওইখানে থাকলেও তাদের অন্তরটা তোমাদের সাথে আছে তাদের প্রচন্ড আগ্রহের কারণে আল্লাহ তাদেরকে বিনিময় দিচ্ছেন আবার বিপরীত পক্ষে পক্ষে দেখি আমরা মুনাফেকরা তারা এই অভিযানে না গিয়ে গড়ে বসে থাকার সুযোগ লাভ করে তারা অত্যধিক কৃষ্টি পেয়েছিল তারা খুব মজা পেয়েছিল আরাম পেয়েছিল কষ্ট থেকে বেঁচে গেছে এই জন্য তারা অত্যধিক খুশি হয়েছিল সেই সময়ে এই আনসার এবং মহাজিদদের মধ্য থেকে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে শরিক হয়ে তাবুকে গিয়েছিলেন সেই সকল আনসার এবং মহাজিদদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করেছেন এবং আনসার এবং মহাজিদদের মধ্য থেকে যারা তার নবীর অনুসারী হয়েছে ওই সংকট মুহূর্তে যেই সংকটকালে কিছু সংখ্যক লোকের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এত কঠিন সংকট মুহূর্ত অতঃপর আল্লাহ সেই লোকদের প্রতিও দয়া করলেন মানে যাদের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়েছিল কঠিন বিপদে পতিত হয়ে সেই লোকদের প্রতিও আল্লাহ দয়া করলেন অর্থাৎ তাদের অন্তরগুলোকে সুজা করে দিলেন আল্লাহ তার নিজের পক্ষ থেকে সাহায্য করে তারা যখন সন্দেহে পতিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী অথচ এত সংকট এত বিপদ আল্লাহ সাহায্য আসছে না কেন এই যে তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা বক্রতা এসে গিয়েছিল সেই সময় আল্লাহ সুবাহ মুসলদারে বৃষ্টি দিয়ে সেই রহমত দিয়ে তাদের এই কঠিন অবস্থা দূর করে দিয়েছেন তখন তাদের অন্তরে যে বক্রতাটা এসে গিয়েছিল সেটা সহজেই আবার সোজা হয়ে গেল বক্রতা দূর হয়ে গেল এই কথাটা আল্লাহ বলছেন মাতা বাহালাই আল্লাহ এই যাদের অন্তরটা বাঁকা হয়ে হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল তাদের প্রতি আল্লাহ দয়া করলেন তাদেরকে আর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 পড়েছিল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নাই অতপর আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করলেন যেন তারা ফিরে আসে নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী মেহেরবান আমি সেই তিনজনের কথাটা এই সুরা শুরুর সানে নজুর আলোচনার সময় সংক্ষিপ্ত বা কিছু বলেছিলাম এবং সেই সময় বলেছিলাম যে পরবর্তী সময়ে তাদের বিষয়টা আসবে সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেই তিনজন হলেন হজরতে কাব ইবনে মালিক মুরারা ইবনে রবি হেলাল ইবনে ওমাইয়া এই তিনজন কাবিল ইবনে মালিক মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে ওমাইয়া এই তিনজন আঁকাবার রাত্রি সে বায়াত নিয়েছিলেন তারা আঁকাবার রাত্রিতে বায়াত নিয়েছিলেন হেলাল ইবনে ওমাইয়া মুরারা ইবনে রবি এরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কাব ইবনে মালিক বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তবে বদর যুদ্ধের ঘটনাটা ছিল এই যুদ্ধের মতো সাধারণভাবে সকলকে ডাক দেওয়া হয়নি সেই যুদ্ধের ব্যাপারটা আমি আগে আলোচনা করেছি সেটা আসলে ছিল এমন যে কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলাকে হামলা করার টার্গেট নিয়ে জরুরি ভিত্তিতে যারা প্রস্তুত ছিল তাদেরকে নির্মাণা দেওয়া হয়েছিল সেখানে যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে যাওয়া হয়নি একটা বাণিজ্যিক কাফেলাকে শুধুমাত্র দখল করার পরিকল্পনা ছিল আল্লাহ তার পরিকল্পনায় অপরিকল্পিতভাবে বদরের প্রান্তরে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ গঠিয়ে দিয়েছিলেন এই জন্য বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে তিরস্কার করা হয়নি কারণ এটা তাদের প্রতি এটা নির্দেশ সাধারণভাবে এটা ছিল না সেই যুদ্ধে কাব ইবনে মালিক অংশগ্রহণ করেননি কিন্তু হেলাল ইবনে ওমাইয়া এবং মোরারা ইবনে রবিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তবে এরা তিনজনই আঁকাবার রাত্রিতে যে বায়াত হয়েছিল সেই বায়াতে তারা অংশ নিয়েছিলেন এই জন্য এরা তিনজনই হলেন আনসার এবং তারা প্রথম সারির সাহাবাদের মধ্যে এই তিনজন এবং মদিনায় সাহাবিদের মধ্যে তাদের মর্যাদা ছিল অনেক বেশি সেই অবস্থাটা এমন ছিল এটা কাহাবিবনে মালিক এর বর্ণনা যেটা সিরাতি ইবনে হিসাম ইবনে কাথির সহ আল বেদায়া ওয়ান নেহায়া এর মধ্যে বিস্তারিত ভাবে বর্ণনা আছে এটা যে বর্ণনাটি হজরত কাবিবনে মালিকের বর্ণনা তার ছেলের মাধ্যমে এটা বর্ণিত তিনি বললেন তার পিতা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি বলছিলেন পুরা ঘটনাটি এমন যে কাবিবনে মালিক বলেন যে আমি তাবুকের যুদ্ধের প্রস্তুতি যখন সাহাবারা নিচ্ছিলেন আমিও তাদের সাথে বের হতাম ঘর থেকে সকলে প্রস্তুতি নিত আর আমি ইতস্তত করেই সময় কাটিয়ে দিয়ে সন্ধ্যায় গড়ে ফিরে আসতাম মনে করতাম আগামীকাল প্রস্তুতি নেব প্রস্তুতির পূর্ণ ইচ্ছা ছিল এবং সেই সময় আমি ছিলাম সবচেয়ে বেশি সচ্ছল দুইটা উট আমার ছিল এবং সেটা মোটা তাজা ছিল এই যুদ্ধে যাওয়ার মতো শক্ত সবল ছিল আমার কোনো অভাব ছিল না এই জন্য মনে হতো যে অন্যদের তুলনায় আমার উপায় উপকরণ সহজলভ্য এত সময় লাগবে না আমি প্রস্তুতি নিতে পারবো এই জন্য আমার প্রস্তুতি নিতে বিলম্ব করছিলাম কিন্তু আসলে আরাম প্রিয়তা আমাকে পিছনে ফেলে দিয়েছিল প্রচন্ড গরম আর দীর্ঘ পথের যাত্রা আমাকে ভাবিয়ে তুলেছিল আর তখন অলসতা আমাকে পেয়ে বসেছিল এই জন্য বিলম্ব করছিলাম এক পর্যায়ে দেখলাম যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাহাবাগন মদিনা থেকে বের হয়ে যাচ্ছেন রাসুলের সাথে আমি ভাবলাম যে দুই একদিন পরে রানা দিল তাদের সাথে সামিল হতে পারবো এইভাবে প্রত্যেকটা দিন আমার যায় প্রতিদিনই ভাবি আগামীকাল যাব প্রতিদিনই ভাবি আগামীকাল যাব এই করতে করতে এক পর্যায়ে মনে হলো যে আমি মনে হয় আর তাদেরকে নাগাল পাবো না এরপর যখন আমি মদিনার বাজারে বের হতাম বাজারে বৃদ্ধ অসুস্থ এবং মুনাফিক ছাড়ার কাউকে দেখতে পেতাম না কোনো গলিতে হাঁটলে এই ধরনের লুক ছাড়ার কাউকে পেতাম না তখন আমি বড় লজ্জিত অনুতপ্ত হয়ে গড়ে ফিরে আসতাম আমার এই মানসিক যন্ত্রণা দেখে বনি সালেমা গুত্রের কিছু লোক যারা ছিল মুনাফিক এরা আমাকে সান্ত্বনা দিতে থাকলো এত ভাবছ কেন আমরাও তো যাইনি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আসার পর দেখবো আমরা কিভাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে খুশি করে নেই তুমি এইভাবে তোমার একটা পথ তৈরি করে রাখো তারা এইভাবে ওনাকে বিভিন্ন ধরনের কুপরামর্শ দিত আর এই অবস্থার মধ্যে একদিন শুনতে পেলাম যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ফিরে আসতেছেন তখন আমি ভীষণ ভীত হয়ে গেলাম যে আমি কি জবাব দিব তখন মনে মনে চিন্তা করতে থাকলাম যে হয়তো কোন একটা মিথ্যা বাহানা পেশ করব এক পর্যায়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনায় চলে আসলেন এবং ওনার নিয়ম ছিল প্রথম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করতেন দুই রাখা ফলাফ করতেন এরপর লোকদের সামনে বসতেন খবর নিতেন কুশলাদি বিনিময় করতেন যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মসজিদ নবীতে বসছেন লোকদের খবর নিচ্ছেন তখন যেই সকল মুনাফেকা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে তাদের মিথ্যা অজুহাত পেশ করতে থাকল তিনি তাদের অজুহাতগুলো গ্রহণ করে তাদেরকে বায়াত নিয়ে অব্যাহতি দিয়ে দিতেন তাদের অন্তরের অবস্থাটা আল্লাহর উপর ছেড়ে দিতেন তিনি তাদের বাহ্যিক অবস্থার উপর তাদের প্রতি খুশি হয়ে যেতেন আমি যখন রাসুল্লাহ সাল্লু আলহামের কাছে গেলাম তখন যে মিথ্যা কথা বলার যে মাঝে মধ্যে অন্তরের মধ্যে উকি ঝুঁকি দিত তা দূর পেয়ে গেল সিদ্ধান্ত নিলাম যে আমি সত্য কথাই বলবো আমাকে দেখে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম ডাকলেন কাছে যাওয়ার পর বসেন আমার সামনে বসো বসলাম এরপর রাসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞাসা করলেন কিসে তোমাকে বাধা দিয়েছিল তুমি কেন আমাদের অনুসারী হওনি তুমি কি যুদ্ধে রওনা দেওয়ার জন্য তোমার বাহন খরিদ করনি তোমার কি প্রস্তুতি গ্রহণ করনি সব তো তুমি করেছিলে কেন গেলে না তখন কাবিবনে মালিক বলেন ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি যদি আজকে আপনি ছাড়া কোনো অন্য কোনো রাজা বাদশার সামনে বসতাম তাহলে এমন ভাবে আমি কথা বানিয়ে বলতে পারতাম যে তিনি আমার প্রতি খুশি হয়ে যেতেন কারণ আমি কথা বানাতে জানি লোকদের সাথে তর্ক বিতর্ক করতে জানি আমার কথা বলার সেই যোগ্যতা আছে কিন্তু আমি আপনার কাছে বসেছি যদি আমি মিথ্যা কথা বলি আমি আশঙ্কা করি আল্লাহ আপনাকে সত্য জানিয়ে দিবেন আমি মিথ্যা কথা বলে হয়তো আপনাকে খুশি করে নেব কিন্তু পরেই আল্লাহ আপনাকে সত্য জানিয়ে দিয়ে আমার প্রতি আপনাকে অসন্তুষ্ট করে দিবেন তখন আমি বললাম যে আমার আসলে কোনো অসুবিধাই ছিল না আমি সবচেয়ে সচ্ছল ছিলাম আমি যুবক মানুষ শক্তি সামর্থ্য আছে আমার বাহন আছে সম্পদ আছে সব কিছু আছে পাতেও আছে কোন সমস্যাই ছিল না শুধু আমার আরাম প্রিয়তা অলসতা আমাকে পিছনে ফেলে রেখেছে তখন রাসুল্লাহ সাল্লু বললেন যে লোকটা সত্য কথাই বলেছে বললেন তুমি চলে যাও আল্লাহর ফয়সালা আসার পর্যন্ত অপেক্ষা করো এরপর আমি চলে গেলাম তখন বনি সালেমার ওই মুনাফেকগুলো আমাকে আবার বলতে থাকলো এমন ভাবে যে আমরা রাসুলকে খুশি করে চলে আসলাম তিনি আমাদের প্রতি খুশি হয়ে গেছেন তুমি দেখতে পাচ্ছ তুমি কেন এই ধরনের একটা বাহানা করলে না যে রাসুল্লাহ সাল্লু আলাই হাসলাম তখন খুশি হয়ে তোমার জন্য দোয়া করতেন তোমার পাপ মোচন হয়ে যেত তারা এমন ভাবে বারবার বলতে থাকলো এক পর্যায়ে আমি মনে মনে ভাবলাম আবার কি আমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করি আগের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এখন মিথ্যা নতুন করে মিথ্যা কথা বলে আমি অব্যাহতি নিয়ে নেই রাসুলের দুয়ার বাগি হয়ে যাই সেই সময় আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম আমার মতো আর কারো সাথে কি এমন ব্যবহার করা হয়েছে কিনা তখন তারা জানালো মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়ার কথা তখন আমি অত্যধিক মজবুত হয়ে গেলাম স্থির হয়ে গেলাম তারা তো আমার চেয়ে উত্তম তারা যেমন আকাবার রাত্রিতে বায়াত নিয়েছিলেন তেমনি তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি আর ফিরে যাব না মিথ্যা কথা বলার জন্য আমি ফিরে যাব না চলে আসলাম এরপরই জানতে পারলাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন তারা কেউ যেন আমাদের সাথে সালাম বিনিময় না করে আমাদের সাথে কথা বিনিময় কথা না বলে কোন ধরনের বেচা কিনা না করে কোন প্রকারের লেনদেন না করে কোন প্রকারের সম্পর্ক না রাখে তখন লোকজন যারা ছিল আমার অতি আপন তারা আমার কাছে অপরিচিত হয়ে গেল বাজারে যেতাম কেউ কথা বলতো না সালাম দিলে জবাব দিত না কেউ আমার কাছে কোনো জিনিস বিক্রি করতো না আমি বিক্রি করতে গেলে কেউ আমার কাছ থেকে কিনত না কেমন ভাবে সামাজিক বয়কট বলেন যে একবার আমি অতিষ্ঠ হয়ে পড়লাম আমি আমার ছাত্রত ভাই আবু কাতাদা যাকে আমি অত্যধিক ভালোবাসি তার বাগানের পিছন দিকের পাঁচির টপকি আমি ভিতরে ঢুকি ঢুকে তাকে সালাম দেই সে জবাব দেয় না আবার সালাম দেই জবাব দেয় না তিনবার সালাম দিলাম জবাব দেয় না এরপর তাকে আল্লাহর কসম দিয়ে বলি তুমি কি জানো আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অত্যধিক ভালোবাসি সে জবাব দেয় না আবার তাকে আল্লাহর কসম দিয়ে বলি তৃতীয়বার যখন আমি আল্লাহর নামে কসম দিয়ে বলি তখন সে বলে আল্লাহ এবং আল্লাহ রাসুলি সবচেয়ে বেশি ভালো জানেন সেজন্য আমার কাছে অপরিচিত লোকের মতো জবাব দেয় তখন আমি এত ব্যথিত হলাম কষ্ট পেলাম আমার চাচত ভাই আমার বন্ধু তাকে অত্যধিক ভালোবাসি একান্ত এই বাগানে একা আর কেউ নাই সেই সময় সে আমার সাথে এমন আচরণ করছে যেন সে আমার আমাকে চিনেই না আমি সবচেয়ে বেশি কষ্ট পেলাম আবার পিছন থেকে দেওয়াল টপকে আমি সেখান থেকে চলে আসলাম আমি কাঁদতে শুরু করলাম এরপর তিনি বললেন যে যখন চল্লিশ দিন এইভাবে অতিবাহিত হল তখন রাসুলের কাছ থেকে একজন দূত এসে জানালো তুমি তোমার স্ত্রীর সব কাছ থেকে সম্পর্ক ছিন্ন করো পৃথক হও আমি জিজ্ঞাসা করলাম কি তালাক দেব সে বলল যে না তুমি তোমার স্ত্রীকে আলাদা করে রাখো স্ত্রীর কাছে থাকবে না সেবা নিবে না তখন আমার স্ত্রীকে বললাম তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও আল্লাহর ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো তখন আমার পরিবারের কেউ আমাকে বলল যে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে গিয়ে অনুমতি নিয়ে এসেছেন তার সেবা করার জন্য আসলে হেলালিবনে ওমাইয়া ছিলেন বয়স্ক লোক হেলাল ওমাইয়ার স্ত্রী যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে আবেদন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হেলালিবনে ওমাইয়া একজন বয়স্ক তার সেবা করার মতো কেউ নাই আমি ছাড়া আর আপনি যখন সামাজিক সামাজিকবাদকে বয়কটের ঘোষণা দিলেন সেই সময় থেকে সে কাঁদতে কাঁদতে এমন ভাগে ভেঙ্গে পড়েছে যে সে মনে হয় মারাই যাবে আপনি আমি যদি তার সেবায় নিয়োজিত থাকি আপনি কি এতে অমত করবেন রাসুল্লাহ সাল্লাম তখন বললেন যে না তবে তুমি তার সান্নিধ্যে থাকবে না সেজন্য তোমার সাথে সহবাস না করে তখন হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলল যে আপনি যেদিন তাকে লোকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন সেই দিন থেকে কাঁদতে কাঁদতে এমন দুর্বল হয়ে গিয়েছে সহবাসের সেই সক্ষমতা তার নাই ওই চিন্তাই তার মধ্যে আর নাই যখন এই কথাটা কাবিবনি মালিকের পরিবারের কেউ তাকে বলল এবং তাকে বলল যে তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও সেও রাসুলের কাছ থেকে এইভাবে অনুমতি নিয়ে আসুক তখন তিনি বললেন না আমি যুবক মানুষ যদি আমার স্ত্রীকে এভাবে অনুমতি চায় না জানি রাসুল সাল্লাম কি জবাব দেন এই আশঙ্কা আমার আছে এই জন্য আমি তাকে রাসুলের কাছে পাঠাবো না তখন তার স্ত্রীকে বাবার বাড়িতে তিনি পাঠিয়ে দিলেন এরপর তিনি নিজেকে একটা খুঁটির সাথে রশি সহ বেঁধে রাখলেন তিনি বললেন যে আমি এর আগে মসজিদ নবমীতে যেতাম জামাতে সালাত আদায় করতাম এমনকি সুন্নত নফলও সেখানে আদায় করতাম লোকদেরকে সালাম দিতাম কেউ জবাব দিত না রাসুল্লাহ সাল্লু কাছে গিয়ে আমি সালাম দিতাম তিনিও জবাব দিতেন না আমি সালাম দিয়ে অপেক্ষা করতাম উনার টুটটা নড়াচড়া করে চড়ে কিনা না টুটটাও নড়াচড়া করতো না আমি সালাতে দাঁড়িয়ে চুরি করে রাসুলের দিকে তাকাতাম যে তিনি আমার দিকে দৃষ্টি দিচ্ছেন কিনা কিন্তু আমি যখন সালাতে থাকতাম রাসুল্লাহ সাল্লাহ তখন আমার দিকে তাকাতেন যখন আমার চোখে চোখ পড়ে যেত তখন তার চেহারা ফিরিয়ে নিতেন শেষ পর্যন্ত তিনি বললেন যে আমি তো সক্ষম ছিলাম আমার ওই দুই সাথী তারা ঘরে বসে গিয়েছিলেন তারা বের হতে পারতেন না আমি সক্ষম ছিলাম এই জন্য হাট বাজারে যেতাম মসজিদে যেতাম এবং আমার ধৈর্য শক্তিটাও বেশি ছিল শেষ পর্যন্ত চল্লিশ দিনের পরে যখন আমাকে আমার স্মৃতিকে আলাদা করা হলো তখন রশি দিয়ে আমি নিজেকে বেঁধে ফেললাম একদিন পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার পর সদরের সময় আমার কোনো একটা ঘরের সাদে আমি সালাদ করে বসেছিলাম এমন সময় সাহালা পাহাড় থেকে একজনের আওয়াজ শুনতে পেলাম হে কাবিবনে মালিক তুমি সুসংবাদ গ্রহণ করো তখন আমি অত্যধিক খুশি হয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে আল্লাহ তো আমাকে ক্ষমা করেছেন মসজিদ নবী থেকে অনেকে আমার দিকে দৌড়ে আসছে একজন দ্রুত গামী একটি ঘোড়া নিয়ে ছুটে এসেছে আমাকে সুসংবাদ দেওয়ার জন্য কিন্তু এই দ্রুতগামী ঘোড়ার চেয়ে ওই চায়লা পাহাড় থেকে যে আওয়াজ দিয়েছিল তার আওয়াজের গতি ছিল বেশি সেই আওয়াজটা আমার আগে পৌঁছে গেছে আমার কাছে সেই ব্যক্তি পাহাড় থেকে যে আওয়াজ দিয়েছিল সে পরে পায়ে হেঁটে আমার কাছে আসলো সে প্রথমেই আমাকে এই সংবাদটা পৌঁছিয়েছে এই জন্য আমি খুশি হয়ে আমার জামা জোড়া পরনে ছিল একটা লুঙ্গি আর চাদর এই দুটি তাদেরকে তাকে দিয়ে দান করে দিলাম আমার এছাড়ার কোনো জামাও ছিল না আমার প্রতিবেশীর কাছ থেকে দাঁড় নিয়ে আমি এই জামা পরিধান করলাম করে আমি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে গেলাম রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এর কাছে যাওয়ার পর তালহা বিন ওবায়দুল্লাহ তিনি উঠে দৌড়ে আমার দিকে আসলেন এবং আমার সাথে মুস্তাফা করলেন এবং সুসংবাদ দিলেন তার এই অনুগ্রহ আমি আমরণ স্মরণ রেখেছি উনি ছাড়া আর কেউ আমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য রাসুলের সামন থেকে আর কেউ উঠে আসে নাই আমি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে গেলাম তিনি হাসতেন আর তিনি খুশি হলে তার চেহারাটা পূর্ণিমা রাতের চাঁদের মতো হয়ে যেত সেই জলমল করছে দেখতে পেলাম তখন তিনি বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো আমি বললাম জিয়া রাসুল আল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এই সুসংবাদ কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তখন তিনি বললেন যে না এটা আল্লাহর পক্ষ থেকে তখন কাবিবনে মালিক বললেন যে আল্লাহ আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন বললেন যে এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে তখন কাহাবিবনি মালিক তখন বললেন আল্লাহ আমার তোবা কবুল করেছেন আমাকে ক্ষমা করেছেন এর কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য আমি দান করে দিতে চাই রাসুল্লাহ সাল্লু বললেন যে তুমি কিছু দান করো কিছু তোমার জন্য রাখো তখন কাবিবনে মালিক বললেন আমি খাইবারের যে অংশটা আমি পেয়েছিলাম সেটা আমি রাখলাম বাকি সম্পদ আমি দান করে দিলাম আল্লাহ সুবাহ এই তিনজনের কথাটা এখানেই বলছেন এই আয়াতে একশো নম্বর আয়াত সুরায় এই আয়াতে যেই তিনজন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি অলসতার কারণে মদিনায় থেকে গিয়েছিলেন এই তিনজনের কথাটা এই আয়াতের মধ্যে বলেছেন এর পূর্বে কিন্তু আমি চুরানব্বই থেকে নম্বরে আয়াতে আরো যে গুলো ছিল যাদের সংখ্যা আশির উপরে তাদের কথাগুলো আলোচনা করে কিন্তু এসেছি সেখানে তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে যদিও তারা বাধ্যত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে মিথ্যা কথা বলে খুশি করে নিয়েছে কিন্তু তারা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামি হয়েছে চিরস্থায়ীভাবে তারা আল্লাহর অসন্তুষ্টিতে পতিত হয়েছে কিন্তু এই তিনজন যারা সত্য কথা বলেছিলেন আর সেই সত্য কথা বলার কারণে তাদের সিদ্ধান্তটা মুলতুবি রাখা হয়েছিল এই কথাটা আল্লাহ বলছেন এবং ওই তিনজনের প্রতিও আল্লাহ দয়া করলেন যাদের সিদ্ধান্তটা পিছনে পেলে রাখা হয়েছিল অর্থাৎ মুলতবি রাখা হয়েছিল সেই তিনজনের প্রতি আল্লাহ দয়া করলেন এই আয়াতের মাধ্যমে এই পঞ্চাশ দিন পরে এই আয়াত নাজির হল এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এই তিনজনের প্রতি আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন হাত্তা ইদা আরবু বিমা রাহবাত এই অবস্থা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তিনজনের জন্য যে এই জমিন প্রশস্ত ছিল কিন্তু এরপরও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল তারা এই জমিনটা তাদের জন্য এত সংকীর্ণ হয়ে গিয়েছিল যেমন রাস্তাঘাট সবকিছু না অপরিচিত হয়ে গেছে তাদের আপন জন চিনা জানা লোকজন যখন সব অপরিচিত হয়ে গেছে কেউ তাদেরকে চিনে না তারা যেন বিন দেশে কোনো প্রবাসী হয়ে এখানে এসেছে এমন কঠিন অবস্থা তাদের মধ্যে পতিত হয়েছে এটা আল্লাহ তাদের অবস্থাটা বলে দিচ্ছেন তাদের অবস্থাটা কেমন হয়েছিল তিনজনের এই জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য এটা সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের অন্তরটাও এমন সংকুচ বোধ করছিল এমন সংকটাপূর্ণ হয়ে গিয়েছিল তারা ভেবেছিলেন তারা মনে হয় ধ্বংস হয়ে গিয়েছেন তাদের অন্তরের মধ্যে এমন অবস্থা সংকীর্ণতা এসে গিয়েছে মনে হয় যেন তারা একেবারে ধ্বংস হয়ে গিয়েছেন আর কোন উপায় তাদের নাই আল্লাহ ইল্লা ইলাই এবং তারা ধারণা করতে থাকলেন কি যে এখন আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নাই এই জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে অন্তর তাদের সংকটাপূর্ণ হয়ে গেছে এখন তারা যেন মৃত্যু মুখে পতিত আর কোন উপায় নাই একমাত্র এখন ভরসা আল্লাহ সে আল্লাহ ছাড়া তার কোনো আশ্রয় নাই এই ধারণা তারা করতে শুরু করলেন কেমন কঠিন অবস্থা তাদের হয়ে গিয়েছিল এই পঞ্চাশটা দিন অতঃপর আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করলেন যেন তারা ফিরে আসে আল্লাহ সুবাহ এই তাদের কঠিন এই অবস্থাটা তুলে ধরেছেন যেই কথাটা কাব ইবনে মালিক নিজে বর্ণনা করেছেন হেলাল ইবনে ওমাইয়া এবং মোরারা ইবনে রবির যে কোন সংকট অবস্থা চলছিল কাঁদতে কাঁদতে দিন রাত তাদের অতিবাহিত হতো দুনিয়ার কথা তারা ভুলে গিয়েছিল স্ত্রী সেবা করে কিন্তু স্ত্রীর দিকে তাকানোর মতো মানসিকতা তার মধ্যে থাকলো না কেমন সংকট অবস্থা চলে গিয়েছিল মানসিক অবস্থা কেমন কঠিন হয়ে গিয়েছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন আল্লাহর আজাবের ভয়ে একমাত্র তখন তারা আল্লাহর অনুগ্রহ দয়াই কামনা করেছিলেন আল্লাহর আশ্রয় তারা কামনা করেছিলেন সেই কঠিন মুহূর্ত যখন তাদের চলছিল সেই সময় আল্লাহ তাদের সেই সংকট মুহূর্তে তাদের প্রতি অনুগ্রহের বাণী নাজিল করলেন করলেন এই জন্য তারা যেন ফিরে আসে তারা যে রাসুল্লাহ সাল্লু যুদ্ধ অভিযানে অংশগ্রহণ না করে আরামপ্রিয়তার কারণে অলসতা করে বাড়িতে বসে থেকেছিল সেই অপরাধটা তারা করেছিল আর যেন কখনো এমন অপরাধ আর না করে তারা যেহেতু এমন তবা করেছে আল্লাহ তাদের ফিরে আসার সেই সুযোগ দান করলেন রাহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তবা কবুলকারী মেহরবান আল্লাহর বান্দা যখন একান্ত ভাবেই তার নিজের অপরাধ উপলব্ধি করে বুঝতে পারে এবং মনে করে এই অপরাধের জন্য যদি আল্লাহ পাকরাও করেন কেউ তাকে রক্ষা করতে পারে না তখন একান্ত ভাবেই সে আল্লাহর সান্নিধ্যে হাজির হয় অপরাধ স্বীকার করে অপরাধের জন্য শাক্তির ভয়ে সংকুচিত হয় বিত সন্ত্রস্ত হয় আল্লাহর আজাবের ভয়ে সে শঙ্কিত থাকে এবং আর কখনো এমন অপরাধ করবে না বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয় এবং তারই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা ছায় তবা করে ইস্তফার করে আল্লাহ তখন তার তবা কবুল করে নেন ওই বান্দার তবাটা আল্লাহ কবুল করে নেন তাওবা কাবুলের ব্যাপারটা আমি এর আগে কিন্তু আলোচনা করেছি সুরা এনেসা থেকে আল্লাহ যেভাবে তাওবার ব্যাপারটা আলোচনা করেছেন সেটা আলোচনা এর আগে করে ফেলেছি আর আল্লাহ যে বান্দার তবা কবুল করেন এটা নিজ দয়ায় করেন অনুগ্রহ করে করেন আল্লাহ দয়া এবং মেহের বাণীতে করেন কোন বান্দা এমন অধিকার নাই যে সে এমন কোন এবাদতের মাধ্যমে আল্লাহকে বাধ্য করবে এমন নয় বরং আল্লাহ তার নিজের দয়া এবং অনুগ্রহের মাধ্যমে তার বান্দার তবা তিনি কবুল করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এটা কাবিবনে মালিকের ওই কথাটার জবাব এটা যে কাহাবিবনে মালিক যে সত্য কথা বলেছিলেন সেই সত্য কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে মিথ্যা অজুহাত পেশ করেননি তিনি এখানে শাস্তি পাবেন জেনে শুনেই সত্য কথাটা বলেছেন আর এটা বলেছেন এই জন্য যে তিনি আল্লাহকে ভয় করতেন এই ভয়টা তার ছিল যদি আমি আজকে মিথ্যা কথা বলি রাসুলকে খুশিও করে নেই তাহলে আল্লাহ তো সত্য কথা জানেন তিনি সত্য প্রকাশ করে দিবেন তার রাসুলকে জানিয়ে দেবেন তখন রাসুল আপাতত আমার প্রতি খুশি হলেও পরিণামে আল্লাহ যখন জানিয়ে দিবেন তখন তিনি তো অসন্তুষ্ট হয়ে যাবেন তখন তো আমি আর কোন কথা বলে তাকে খুশি করতে পারবো না রাসুলকেও সন্তুষ্ট করতে পারবো না আল্লাহকেও পারবো না এই যে তার মধ্যে আল্লাহর প্রতি এই ধারণা এই ভীতি পয়দা হয়েছিল যেই কারণে তিনি সত্য কথা বলেছিলেন আল্লাহ এটার প্রশংসা করেছেন কাবিনী মালিক মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া এই তিনজনের সত্যকতার প্রশংসা আল্লাহ করেছেন এরা ছিলেন তাকুয়া সম্পন্ন তাদের তাকুয়ার প্রশংসা করেছেন এরা হল মুক্তাকি রূপ এরা মুত্তাকি হওয়ার কারণেই তারা সত্য কথা বলেছে নতুবা তারা সত্য কথা বলতে পারছ না আর আল্লাহ আদেশ করেছেন অন্য সকলদের সকলদেরকে তোমরা এই সকল সত্যবাদীদের সাথে থাকো যারা সত্য কথা বলে তাদের সাথে তোমরা থাকো কুনত কুনত নেক সৎ সঙ্গ মানুষকে সৎ বানায় আর অসৎ লুকের সঙ্গ মানুষকে অসৎ বানায় এই সত্যবাদী যারা এই সত্যবাদী সৎরূপ যারা তাদের সাথে থাকলে মানুষ সত্য কথা বলা শিখবে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে হক পথে তারা থাকবে আর তারাই পাকুয়া সম্পন্ন আরেকটি অর্থ হল যারা সত্য কথা বলে তারাই মুত্তাকি মুত্তাকের পরিচয় তারা সত্য কথা বলে মিথ্যা বলে না যারা মিথ্যা কথা বলে এরা মুত্তাকি নয় যারা মিথ্যা কথা বলে তারা মুস্তাকি নয় মুস্তাকির পরিচয় এখানে একটা গুণ বলা হয়েছে মুস্তাকির একটা বৈশিষ্ট্য পরিচিতি বলা হয়েছে এরা হল সত্যবাদী হজরতে কাহাবিবনে মালিক রাজি আল্লাহ আনহু তখন বললেন যে আল্লাহ যখন আমাদের সত্যবাদিতার প্রশংসা করলেন পুরানার আয়াত নাজিল করলেন তখন আমি সিদ্ধান্ত নিলাম জীবনে আর কখনো মিথ্যা কথা আর বলবো না এবং তিনি বলেন যে আমি আল্লাহর ইচ্ছায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলাম মিথ্যা কথা আর বলিনি যখন বৃদ্ধ বয়সে তার ছেলেদের কাছে ভোট ঘটনা বর্ণনা করছিলেন তখন তিনি এই কথাগুলো বলেছিলেন আল্লাহ সুবাহ এবং সত্যবাদিতাকে একটার সাথে আরেকটাকে এমন ভাবে জড়িয়ে দিয়েছেন যে আল্লাহ আদেশ করেছেন ইমানদারদেরকে হে ইমানদার গণ তোমরা পাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো যেই সত্যবাদীগণ যে কোনো কঠিন মুহূর্তেও যেই সত্যটা যদি তাদের বিপক্ষেও যায় সেখানেও তারা সত্য কোথায় বলে এমন তাকুয়া সম্পন্ন মুক্তাকি যারা তাদের অন্তর মুক্ত তোমরা হয়ে যাও আল্লাহ সুবাহ এখানে যেই বিষয়টি তুলে ধরেছেন সেটা হলো তাবুকের যুদ্ধ যেই যুদ্ধটি ছিল অত্যধিক সংকট মুহূর্তে যুদ্ধ এটা দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ যেই যুদ্ধের মাধ্যমে ইসলাম বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার পথটাকে সুগম করার সুযোগ ছিল এমন কঠিন যুদ্ধ চূড়ান্ত ফয়সলাকারী যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল করা হয়েছে এই আয়াতগুলি যদি ওই যুদ্ধের প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে কেউ যদি ব্যাখ্যা করতে চায় এ আয়াতের মূল স্পিড থেকে অনেক দূরে চলে যাবে সে আয়াত থেকে কিছুই বুঝতে পারবে না এ আয়াতগুলো যেই অবস্থায় নাজিল হয়েছিল যে তিনজন সাহাবার কঠিন অবস্থা বলা হয়েছিল কেউ যদি ওই মিতা সুন্নতের বর্ণনা করতে গিয়ে তিন সাহাবার এই গুণ বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে তাহলে দেখবেন তারা খুব বেশি মজা পাবে এখানে কিন্তু এটা ছিল যুদ্ধে অংশগ্রহণ না গ্রহণ আর না গ্রহণের বিষয় যুদ্ধ গ্রহণ যাওয়া করেছে তারা আল্লাহর অনুসারী প্রথমেই প্রথম কাতারে সামিল হয়ে গেছে আর যারা গ্রহণ করেনি তারা শাস্তির উপযুক্ত হয়েছে তাদেরকে অধিকাংশই জাহান নামের চিরস্থায়ী অধিবাসী হয়েছে আর এদের সত্যবাদিতার কারণে তাদের প্রকৃত তবার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য মুমিন ব্যক্তির জন্য চূড়ান্ত করে আল্লাহ যে তার ডিউটি দায়িত্ব দিয়েছেন সেটা হল আল্লাহ দিনের বিজয়ের জন্য যখনই যুদ্ধের ডাক দেওয়া হয় সেখানে তার গান মাল নিয়ে সে হাজির হয়ে যাবে কোন অজুহাত পেশ করবে না যদি আল্লাহর দিনের বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়তে সে পিছনে পড়ে থাকে তাহলে সে মুনাফিক প্রকৃত ইমানদারদের কাতারে সে সামিল হতে পারবে না যদি সে পিছনে পড়ে থাকার পরেও যদি আল্লাহর কাছে তবা করে ক্ষমা চায় পুনরায় ওই যুদ্ধের ময়দানে শরিক হয়ে যায় আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন কিন্তু কোন মুসলমানকে মুসলিম দাবি করার পর কোন ইমানদারকে তার ইমানের দাবি করার পর আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ করার সময় যখন আসে আর তাকে যখন ডাক দেওয়া হয় সেই যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করে তার ওই মুসলিম দাবি করার মুমিন দাবি করার কোন অধিকার নাই একদিকে কুফার শক্তির আস্পালন চলবে আর অন্যদিকে মুসলমানরা তাদের ওই মিষ্টি খাওয়া আর হালুয়া রুটি নিয়ে তারা ব্যস্ত থাকবে মুরগির রান আর কুরমা পোলাও খাওয়াতে তারা মশগুল থাকবে আরামায়েসে জীবন যাপন করবে এমন মুসলিমের অস্তিত্ব দুনিয়ায় আল্লাহ স্বীকার করেন না তারা মূলত ওই কুফার শক্তিরই সহযোগী বাহিনী মাত্র কুফফারদের থেকে পৃথক হওয়ার উপায় একটাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আর সেই যুদ্ধে নিজের গান এবং মালকে সন্তুষ্টির সাথে পেশ করে দেওয়া এটা হল মুমিনের ইমানের দাবি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ বুঝে শুনে আমল করতে পারি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি আমিন কোনো প্রশ্ন নাই সুবাহ আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক